العلي العظيم আমার মন ও সমগ্র জীবন জুড়ে রয়েছে জিহাদ জিহাদ প্রেমের আধিপত্য এ কারণ সুরাতাওবা যা জিহাদের সর্বশেষ চূড়ান্ত বিধান যা পাঠ করে আমার হৃদয়ে সৃষ্টি হয় রক্তক্ষরণ অনুভূত হয় অশেষ বেদনা ও আফসোস কারণ তখন আমার সামনে স্পষ্ট হয়ে ওঠে কিতাল ফি সাবিল্লার ব্যাপারে আমার ও উম্মার অমার্জনীয় উদাসীনতা কিতাল ফি সাবিল্লাহ সম্পর্কিত আয়াতসমূহের বিকৃত ব্যাখ্যা অথবা তার অকাট্য বিধানাবলী থেকে অন্যত্র দৃষ্টিসরণ দুঃসাহস যারা প্রদর্শন করে তাদের দাঁত ভাঙার জবাব দিয়েছে সুরা তাওবার আয়াত সাইফ যে আয়াতে আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে যেমন তারাও যুদ্ধ করেছে তোমাদের সঙ্গে সমবেতভাবে আর মনে রেখো আল্লাহ মুত্তাকিনদের সাথে রয়েছেন সুরা তাওবা ছত্রিশ নম্বর আয়াত এই সেই আয়াত যা ধারা আগে অবতীর্ণ জিহাদ বিষয়ক বাইশ বা ততোধিক আয়াত রহিত হয়েছে এবং রুদ্ধ হয়েছে কিতাল নিয়ে ভিন্ন ব্যাখ্যার মতবাদসমূহ অবকাশ পবিত্র কোরআনে আরও বলা হয়েছে ফাইদা সালাখল আশহুরুল হরুম ফাকতুলুল মুশরিকিন হাইস ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারফত فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم অতবর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশ্রিকদের হত্যা করো তাদের যেখানে পাও তাদের বন্দি করো এবং অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধানে উৎ পেতে থাকো কিন্তু যদি তারা তবা করে সালাদ কায়েম করে এবং জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা তবা পাঁচ নম্বর আয় আল্লাহর পথে জিহাদে বের না হয়ে অজুহাত দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা নিজের আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই হতে পারে না বরং তা আল্লাহর দিনের সঙ্গে বিদ্রুপ করার স্বামী এ জাতীয় কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদের থেকে দূরে থাকাই করণের নির্দেশ আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন দিন হায়াত উদ্দুনিয়া তাদের পরিত্যাগ করো যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদের ধোকায় ফেলে রেখেছে শ্রোত আনাম সতু নম্বর আমাদের মর্যাদার সুউচ্চ স্থানে অসীম হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য নিডেট আশা আকাঙ্ক্ষা দ্বারা কখনো মর্যাদা অর্জিত হয়নি এবং হবেও না মর্যাদাশীল আত্মার অধিকারী হতে হলে আরামপ্রিয়তা ও বিলাসিতা ত্যাগ করতে হবে অবশ্যই মনে রাখা উচিত সবচেয়ে বেশি মর্যাদাশীল ইবাদত হচ্ছে জিহাদ অন্য কোনো ইবাদত এর মর্যাদা সমান নয় এমনকি মসজিদুল হারাম নির্মাণ ও তথায় নিয়মিত অবস্থানেও জিহাদের সমপরিমাণ পূর্ণের আশা করা যায় না মুসলিম শরীফে বর্ণিত হয়েছে একদিন সাহাবিদের মধ্যে বদানুবাদ শুরু হয় একজন বললেন ইসলাম ও ইমানের পর আমার দৃষ্টিতে হাজিদের পানি সরবরাহের মতো আর মর্যাদাপূর্ণ আমল একটিও নেই অপরজন মসজিদুল হারাম নির্মাণকে সর্বোচ্চ মর্যাদাবান আমল বলে দাবি করেন তার উক্তি খণ্ডন করে তৃতীয়জন বলেন আমার দৃষ্টিতে আল্লাহর রাহে জিহাদি সর্ব উত্তম আমল অতপর সাহাবিদের এই ভিন্ন ভিন্ন মতামত অবসানের উদ্দেশ্যে অবতীর্ণ হয় এই আয়াত أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله في سبيل الله لا يستهون عند الله عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم তোমরা কি হাজিদের পানি সরবরাহ ও মসজিদুল হারাম আবাদকরণকে সেই লোকের সমান মনে করো যে ইমান রাখে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং যুদ্ধ করে আল্লাহর রাহে এরা আল্লাহর দৃষ্টিতে সমান নয় আর আল্লাহ জালেম লোকদের হেদায়ত দান করেন না যারা ইমান এনেছে দেশ ত্যাগ করেছে এবং তা আল্লাহর পথে তাদের নিজেদের যান ও মাল দ্বারা জিহাদ করেছে তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে আর তারাই সফল কাম তাদের সুসংবাদ দিচ্ছেন স্বয়ং তাদের দিগার দয়া সন্তাস সন্তোষ ও জাহান জান্নাতের সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী শান্তি শ্রোতত্তাওবা উনিশ থেকে একুশ নম্বর আয়াত বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের নির্বিচারে জবাই করা হচ্ছে আর আমরা দূর থেকে লা হাওলাওয়ালা এবং ইন্নালিল্লাহ পাঠ করেই আপন দায়িত্ব পালন করছি বলে আত্মতৃপ্ত হচ্ছি জুলুম প্রতিরোধে এক পাও এগোতে আমরা প্রস্তুত নই এটি আল্লাহর বিধানের সঙ্গে বিদ্রুপ ছাড়া আর কি হতে পারে আত্মপ্রবঞ্চনা আমাদের ইমানি দায়িত্ব পালন থেকে যুগ যুগ ধরে গাফেল করে রেখেছে কবির ভাষায় পাপিষ্ট শত্রুর কবলে মুসলিম নারীর আর্ত চিৎকারে ধরণী প্রকম্পিত আর মুসলমান নিদ্রার কোলে শায়িত এ কি করে সম্ভব আশ্চর্য আল্লামা ইবনে তাইমিয়া বলেন ইমানের পরে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ ওয়াজিব দায়িত্ব হচ্ছে আক্রমণকারী শত্রুকে প্রতিহত প্রতিহত করা প্রতিরোধ করা যার হাতে আমাদের ইহকালীন ও পরকালীন স্বার্থ বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইবনে তাইমিয়ার এই বক্তব্য আমি সম্পূর্ণ সমর্থন করি আমি আমার আদিফা আন আরাদ মুসলিমিন গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এ প্রসঙ্গে আমার অভিমত হচ্ছে সালাদ জাকাত ও সিয়াম পরিত্যাগকারী ও কিতাল পরিত্যাগকারীর মধ্যে কোনো পার্থক্য নেই জিহাদ থেকে বিরত থাকার অপরাধ ক্ষমার অযোগ্য তালিম তরবিয়া দাওয়াত ও গ্রন্থ রচনা সহ কোনো কাজই জিহাদের দায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয় না দুনিয়ায় প্রায় সব মুসলিম আজ জিহাদ পরিত্যাগের অভিযোগে অভিযুক্ত তারা বন্দুক বহন করে না না করার অপরাধে অপরাধী নিতান্ত অক্ষম লোক ছাড়া যারাই আজ বন্দুক ছাড়া আল্লাহর সান্নিধ্যে যাবে তারা পাপি হিসেবে আল্লাহর সম্মুখে নিতে হবে কারণ এরা কিতাল করেনি কিতাল এখন ফরজে আইন রোগাক্রান্ত ও অক্ষম ব্যক্তিরা ব্যতীত সব মুসলিম এ ফরজ আদায় বাধ্য আমার বিশ্বাস আল্লাহর কাছে জিহাদ হতে অব্যাহতিভাবে শুধুমাত্র চার প্রকারের মানুষ প্রথম হচ্ছে যারা অন্ধ দ্বিতীয় হচ্ছে যারা বিকলাঙ্গ তৃতীয় হচ্ছে যারা অসুস্থ এবং চতুর্থ হচ্ছে যারা ব্যয়বার বহনে অসমর্থ এরা ছাড়া বাকি সব মুসলমানকে জিহাদ ত্যাগের কারণে আল্লাহর কাছে জবাবদিহি সম্মুখীন হতে হবে চাই এ জিহাদ আফগানিস্তানে হোক ফিলিস্তিনে হোক আরাকানে হোক অথবা পৃথিবীর যে কোনো মুসলিম ভূমিতেই হোক যা কাফের দ্বারা অপবিত্র হচ্ছে আমি মনে করি জিহাদে যোগদান করতে আজ পিতা স্ত্রী কিংবা কার্যদাতার অনুমতির কোনো প্রয়োজন নেই এমনইভাবে কোনো উস্তাদ বা নেতার সম্মতি নেওয়ারও ওয়াজিব নয় অতীত ইতিহাসের প্রতিটি ক্রান্তিলগ্নে উপরিউক্ত বিষয়ে ওলামাদের উম্মত ওলামায় উম্মতের ইজমা ও ঐক্যমত রয়েছে আর যদি এই বিষয়ে কেউ ভুল বোঝানোর অপচেষ্টায় মেতে ওঠে তবে তা হবে জুলুম তা হবে আল্লাহর নির্দেশিত পথ ছেড়ে প্রবৃত্তির অনুসরণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং একে গুরুত্বহীন মনে করা কিংবা ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তির সৃষ্টির কোনো সুযোগ এখানে নেই আফগানিস্তান নির্যাতিত প্রতিটি মুসলিমের রক্ত ও লাঞ্ছিতা নারীর ইজ্জত লুণ্ঠনের জন্য আজ আমরাই দেই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা তাদের সাহায্যে অগ্রসর হইনি আমাদের উচিত ছিল তাদের জন্য অস্ত্র অন্ন ও চিকিৎসা সামগ্রী প্রেরণ করা এবং যাবতীয় যুদ্ধ প্রকরণ সংগ্রহ করা দাসকি শারহুল কাবিরের টিকায় লিখিত রয়েছে যদি কারো কাছে অতিরিক্ত খাদ্য থাকে এবং কোনো অভুক্ত ব্যক্তিকে দেখা সত্ত্বেও সে তা খেতে না দেয় এবং সে অভুক্ত ব্যক্তি যদি অনাহারে মৃত্যুবরণ করে তবে ওই ব্যক্তি শাস্তির যোগ্য হবে যদি খাদ্যের মালিক একথা মনে করে অনাহারী ব্যক্তিকে খাদ্য না দিয়ে থাকে যে আমি আমার এই খাদ্য না দিলে সে ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করবে না অতপর যদি অনাহারী ব্যক্তি এ কারণেই মৃত্যুবরণ করে তবে কি তার কোনো শাস্তি হবে এ প্রসঙ্গে আলেমরা দুটি অভিমত ব্যক্ত করেছেন প্রথম অভিমত হচ্ছে ওই ব্যক্তি তার সম্পদ থেকে মৃত ব্যক্তির দিয়াত আদায় বাধ্য থাকবে আর দ্বিতীয় অভিমত হচ্ছে ওই ব্যক্তির শাস্তি হলো রিসাস তাকে হত্যা করতে হবে কারণ সে খাদ্য না দেওয়ার কারণে লোকটি ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেছে হায় পরকালে কি পরিণাম অপেক্ষা করছে সম্পদশালী ও বিত্তবানদের জন্য যারা নিজেদের মনোবৃত্তির জন্য অর্থের অপচয় করেছে অথচ অনাহারী মুসলমানদের জন্য তারা সামান্য অনুদান দিতেও কুণ্ঠিত ছিল ওহে মুসলমান তোমাদের জীবন মানেই জিহাদ তোমাদের সম্মান মানেই জিহাদ জিহাদের সঙ্গেই জড়িত তোমাদের অস্তিত্ব জিহাদের সঙ্গে জড়িত তোমাদের সম্মান হে দাওয়াতের কর্মীগণ তোমাদের অস্ত্র ব্যবহার করতেই হবে এবং কাফের অত্যাচারী ও তাগুদের জনপদ বিরান করে দিতেই হবে নতুবা এই আকাশের ছায়ায় তোমাদের কানাকড়ি মূল্যও থাকবে না যাদের ধারণা কিতাল জিহাদ ও রক্ত দেওয়া ছাড়াই দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা বোকার সঙ্গে বসবাস করে দিনের মর্ম ও প্রকৃতি সম্পর্কে তারা অবগত নয় কিতাল ব্যতীত দাওয়াত কর্মীর প্রতাপ দাওয়াতের প্রভাব ও মুসলমানদের গৌরব অক্ষুণ্ণ থাকতে পারে না রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম এরশাদ করেন আল্লাহ শত্রুর হৃদয় থেকে তোমাদের প্রভাব দূরীভূত করে দেবেন আর তোমাদের হৃদয়ে প্রবিষ্ট করিয়ে দেবেন ওয়াহান তো সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওয়াহান কি তিনি বললেন দুনিয়া প্রীতি ও মৃত্যু ঘৃণা অন্যান্য বর্ণনা মতে ওয়াহান মানে কিতালের প্রতি অনীহা ও ঘৃণা পোষণ করা কোরআনের ঘোষণা ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিযিল মুমিনিনা আসাল্লাহু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু আন ইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু ওয়াল্লাহু আশাদ্দু বাসান ওয়া আশাদ্দু তানকিলা হে রাসূল আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নন আর আপনি মুমিনদের উৎসাহিত করতে থাকুন শীঘ্রই আল্লাহ কাফিরদের শক্তি সমর্থ খর্ব করে দেবেন আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর ও কঠিন শাস্তিদাতা ইতালের অনুপস্থিতে শিরক ও ফিতনা সয়লাভ বয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হবে শিরকের বিজয় পতাকা এজন্যই আল্লাহ তালা বলেছেন আর তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায় এবং আল্লাহর সকল হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় সুরাংফাল উনচল্লিশ নম্বর আয়াত জিহাদি পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বলা হয়েছে ওয়ালাউলা আল্লাহ যদি একে অন্যের ধারা প্রতিহত না করতেন তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত সুদা বাকারা দুশো একান্ন নম্বর আয়াত জিহাদি ইবাদতখানা ও পবিত্র স্থানসমূহের সম্মান নিশ্চিত করতে পারে এবং এর অবমাননা রোধ করতে পারে আল্লাহ এরশাদ করেছেন ওয়ালাউলা দফ উল্লাহিন্না সাবাউদহুম বিবাউদিল্লাহুদ্দিমাত সওয়ামি' صوامع صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا আল্লাহ যদি মানবজাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে নির্জন গির্জা ইবাদতখানা উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত যেগুলোই আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় সুরাহাজ চল্লিশ নম্বর আয়াত অতএব হে মুসলিম মসজিদ সমূহের পবিত্রতা ও আপন অস্তিত্বের স্বার্থেই তোমাদের জিহাদ করতে হবে তোমাদের কিতাল করতে হবে হে ইসলামের মহান দায়ী মৃত্যুর জন্য আকাঙ্ক্ষী হও পাবে তুমি অমর জীবন আশা ও বিলাস প্রতারণার শিকার হয়েও না আর আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তানের প্রবঞ্চনা হতে বেঁচে থাকো নফল ইবাদত ও কিতাব অধ্যয়ন যেন কিতাল সম্পর্কে তোমাকে ধোকায় না ফেলে দেয় সাবধান বিলাসিতা যেন তোমাকে এই মহান দায়িত্ব থেকে বিচ্যুত করতে না পারে আল্লাহ বলেছেন আর তোমরা কামনা করেছিলে তা যাতে কোনো রকম কন্টক নেই সুরাংফাল সাত নম্বর আয়াত জিহাদের ব্যাপারে কারো অন্যায় অনুসরণ করো না জিহাদের সার্বজনীন আহ্বানে সাড়া দিতে নেতার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না নিশ্চয়ই জিহাদ দাওয়াতি মিশনের স্তম্ভ তোমাদের ধর্মের মজবুত আশ্রয়কেন্দ্র ও তোমার শরীয়তের অতন্ত্র প্রহরী ওলামায় ইসলামকে বলছি আপন প্রভুর সামনে ফিরে আসতে চায় এ তরুণ প্রজন্ম এদের নেতৃত্ব দানে এগিয়ে আসুন দুনিয়ার আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখুন আর সাবধান তাগত ও ক্ষুদাদ্রোহী শক্তির পৃষ্ঠপোষকতা করবেন না তাহলে আপনার হৃদয় লোক ছেয়ে যাবে অন্ধকার অমানিসায় আপনার আত্মার ঘটবে অবমৃত্যু এবং জনগণ ও আপনার মাঝে সৃষ্টি হবে বিচ্ছিন্নতার বিশাল প্রাচীর হে মুসলমান অলস নিদ্রায় কেটেছে তোমাদের বহু যুগ তোমাদের জন্মভূমিতে আজ পাপিষ্টদের পদচারণা তারা আবৃত করছে বিজয়ের গান কবি কত সুন্দর উক্তি করেছেন গ্লানির নিদ্রা অতি দীর্ঘ হয়ে গেছে কিন্তু কোথায় বাঘের হুঙ্কার ক্ষুদাদ্রোহী গোষ্ঠী গাইছে বিজয়ের সঙ্গীত আর আমরা করছি দাসত্ব হায় কবে ভাঙব বন্দিশালা কবে পাব মুক্তির রাজপথ আমি শুনতে পাই মানবতার কারাগারে বন্দী নির্যাতিত মুসলিম উম্মাহ কবির সঙ্গে সুর মিলিয়ে বলছে মুক্তি চাই মুক্তি চাই হে মহিষী নারী সমাজ তোমরা বিলাসপ্রিয় হবে না যা একান্ত প্রয়োজন তাই করো অল্পেই তুষ্ট থাকো তোমার সন্তানকে নির্ভীক দুর্জয় সাহসী মুজাহিদ রূপে গড়ে তোলো তোমার ঘর যেন হয় সিংহ শাবকের লালন ভূমি তাকে ভীরু মুরগির চরণ ক্ষেত্রে পরিণত করবে না যারা তাজা ও পুষ্ট হয় অন্য জীবের উদরপূর্তির জন্য তোমার সন্তানের মাঝে সৃষ্টি করো জিহাদ প্রেম তারুণ্যের তেজ ও দিক বিজয়ের দুরন্ত নেশা মুসলমানদের সমস্যা সম্পর্কে সজাগ থাকো তোমার জীবনের প্রতিটি সপ্তাহ একটি দিন যেন অন্তত এমনভাবে কাটাও যা মহাজিরিন ও মুজাহিদিনদের জীবনাচারের পরিচয় বহন করে তাদের মতো শুকনো রুটি ও সামান্য তরকারি তুমিও আহার করো এভাবে ঘরে বসেও তুমি লালন করতে পারো জিহাদি চিন্তা বিজয়ের চেতনা ওহে শিশু কিশোরের দল তোমরাই আগামী দিনের তরুণ যুবক মিল্লাতের আশা আকাঙ্ক্ষার প্রতীক আজ থেকে সামরিক প্রশিক্ষণ নাও রপ্ত করো যাবতীয় সমর কৌশল ট্যাঙ্ক ও অস্ত্রই হোক তোমার খেলনা বিলাসবহুল জীবন নয় তোমার প্রয়োজন কষ্ট সহিংস মুক্ত বিহঙ্গের জীবন এড়িয়ে চলো ফুলসজ্জা বরণ করো কণ্টকপূর্ণ গৃহাঙ্গন সঙ্গীতের সুরের চেয়ে তরবারি ঝঙ্কার হোক তোমার প্রিয় বিষয় তবেই ছুটতে পারবে শত্রুর প্রতি চ্যালেঞ্জ একদিন তোমার দ্বারা সূচিত হবে মুসলিম মিল্লাতের ঐতিহাসিক বিজয় সুপ্রিয়া হে আমার অর্ধাঙ্গিনী উনিশশো উনসত্তরের সে কষ্টকর সময়ের কথা আমার আজও মনে পড়ে আমাদের ঘরে ছিল দুই কিশোর ও এক শিশু সন্তান কাঁচা ইটের তৈরি ছিল আমাদের আবাসঘর ছিল না কোনো আলাদা রান্নাঘর তোমার উপরই ন্যস্ত করেছিলাম পুরো সংসার একদিন সন্তানরা বড় হলো আমাদের পরিচয়ও বৃদ্ধি পেল অতীতে সরগম হয়ে উঠল আমাদের ঘর আর তুমি ছিলে তখন সন্তান সম্ভবা তোমার কষ্ট ও পরিশ্রমের অন্ত ছিল না কিন্তু সব কিছুই তুমি হাসি মুখে বরণ করে নিয়েছিলে তোমার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লক্ষ্য ছিল আমার সহায়তা করা আল্লাহ তোমাকে সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন সত্যিই আল্লাহর দয়া ও তোমার ধৈর্য না থাকলে আমার একার পক্ষে এই বিরাট বোঝা ওঠানো সম্ভব ছিল না হে প্রিয় আমার এ জীবনে তোমাকে দেখেছি দুনিয়া বিমুখ পার্থিব বস্তুর প্রতি ছিল না তোমার কোনো অনুরাগ দারিদ্রের ব্যাপারে ছিল না তোমার কোনো অভিযোগ আর সচ্ছল সময়ও দেখিনি তোমাকে বিলাসিতায় ডুবে থাকতে দুনিয়াকে সব সময় রেখেছিলে হাতের মুঠোয় হৃদয়ে ছিল না দুনিয়ার কোনো স্থান মনে রাখবে জিহাদি জীবনই আনন্দ ও সুখের জীবন জীবনকে বিলাসিতার গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দেওয়ায় কোনো সুখ নেই কষ্ট ও ক্লেশে ধৈর্য ধারণ করার মহত্বের পরিচয় তাই দুনিয়ার মোহ বর্জন করো আল্লাহর ভালোবাসা পাবে মানুষের সম্পদ দেখে লোভ করো না তারা তোমায় ভালোবাসবে আলকুর আন মানব জীবনের সেরা সঙ্গী ও সর্বশ্রেষ্ঠ পাথেয় রাতের নামাজ নফল রোজা ও গভীর রজনীর ইস্তিকফার অন্তর্লোকে আনে স্বচ্ছতা সৃষ্টি করে ইবাদতের অনুরাগ এবং পুণ্যবানদের সৎসঙ্গ স্বল্প সম্পদ দুনিয়াদারদের থেকে দূরে থাকা এবং ভনিতা থেকে বিরত থাকলে হৃদয়ে প্রশান্তি অনুভূত হয় হে আল্লাহর কাছে একান্ত কামনা জান্নাতুল ফিরদাউসে কোনো আমাদের মিলন হোক যেমনই ভাবে দুনিয়াতে মিলিত হয়েছিলাম আমরা দুটি প্রাণ হে আমার কলিজার টুকরা সন্তানেরা মন ভরে কোনোদিন তোমাদের সঙ্গ দিতে পারিনি আমার শিক্ষা আমি ও তার বিয়ত তোমাদের ভাগ্যে খুবই কম জুটেছে অধিকাংশ সময় আমি তোমাদের থেকে বহু দূরে থেকেছি কিন্তু আমি ছিলাম নিরুপায় তোমরা জানো মুসলমানদের উপর বিপদের কালো মেঘ ছেয়ে আছে যার গর্জনে দুগ্ধ দানকারী মায়ের কোল থেকে তার দুগ্ধ পোষ্য শিশু ভয়ে ছিটকে পড়ে যাচ্ছে উম্মতের সংকটের এই ব্যাপকতা চিন্তা করলে কিশোর ও ভেসে উঠছে বার্ধক্যের বলিরেখা মুরগির মতো আমি তোমাদের নিয়ে খাঁচায় বাস করিনি মুসলমানদের অন্তর বেদনায় জ্বলবে আর আমি আরামে বিশ্রাম নেব সংসার উপভোগ করব দুর্দশায় মুসলিমদের হৃদয় বিদীর্ণ হবে নির্যাতনে জ্ঞান বিলুপ্ত হবে আর আমি ঘরে বসে থাকব তা আমার পছন্দ নয় কোনো দিন আমি কামনা করিনি বিলাসী জীবন সুস্বাদু ভুনাগুস্ত এবং স্ত্রী ও সন্তানদের নিয়ে সংসার ও সুখ উপভোগ তোমাদের প্রতি আমার সিয়াত আহলে সুন্না ওয়াল জামাতের আকিদা আঁকড়ে থাকবে নিয়মিত কোরআন তিলাওয়াত করবে ও কোরআন হিফস করার চেষ্টা করবে জিহবার হেফাজত করবে সংযতভাবে কথা বলবে নিয়মিত সালাদ ও সিয়াম পালন সহ সৎসঙ্গ গ্রহণ করবে জিহাদি আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট থাকবে মনে রাখবে কোনো নেতার অধিকার নেই তোমাকে জিহাদ থেকে বিরত রাখার অথবা দাওয়াত ও ইশাহাদের সঙ্গে জড়িত রেখে তোমাকে ভীরু ও কাপুরুষ ও জিহাদমুখী করার জিহাদ ফি সাবিল্লার ব্যাপারে কারো অনুমতির অপেক্ষা করবে না হাতে অস্ত্র তুলে নাও সওয়ার হও তবে সওয়ারির চেয়ে তীরন্দাজি আমার নিকট অধিক প্রিয় শরীয়তের উপকারী ইলেম অর্জন করবে তোমরা সদা তোমাদের বড় ভাই মুহাম্মদকে মান্য করবে তাকে সম্মান করবে পরস্পরে পোষণ করবে গভীর প্রীতি শ্রদ্ধা ও ঐকান্তিক ভালোবাসা তোমরা তোমাদের দাদা দাদির সঙ্গে উত্তম আচরণ করবে তোমাদের দুই ফুপু উম্মে ফাইজ ও উম্মে মুহাম্মদকে শ্রদ্ধা করবে আল্লাহর পরে তাদের অনুগ্রহ আমার উপর অনেক আমার রক্ত সম্পর্ক বজায় রাখবে আমার পরিবারের সঙ্গে নেক আচরণ করবে এবং আমার বন্ধু বান্ধবদের হক আদায় করবে আবার দেখা হবে বেহেস্তের পুষ্পকাননে ইনশাআল্লাহ